এই দেশ আমার প্রিয় জন্মভূমি এই মাটি আমার কত পূর্ণ তুমি এই দেশ আমার প্রিয় জন্মভূমি এই মাটি আমার কত পূর্ণ তুমি এই দেশ আমার প্রিয় জন্মভূমি এই মাটি আমার কত পূর্ণ তুমি এই দেশেতে কত পুণ্য তুমি এই দেশ আমার প্রিয় জন্মভূমি এই মাটি আমার কত পুণ্য তুমি গাছের ডালে দোয়েল শ্যামা ডাকে মুহু মুহু শাপলা শালুক ফোটে বিলে ঝিলে পাপিয়া কোকিল ডাকে কুহু কুহু গাছের ডালে দোয়েল শ্যামা পাপিয়া কোকিল ডাকে কুহু কুহু কত ভালোবাসি দেশটাকে কত ভালোবাসি দেশটাকে জানি সেই অন্তর জামি এই দেশ আমার প্রিয় জন্মভূমি এই মাটি আমার কত পুণ্য তুমি এই দেশ আমার প্রিয় জন্মভূমি এই মাটি আমার কত পুণ্য তুমি সবুজ শ্যামল প্রকৃতি ঘেরাই যত দেখি বিস্ময় মেলে দুটি আঁকি লাগে যেন সবুজ শ্যামল প্রকৃতি ঘেরাই যত দেখি যে দু চোখ জুড়ায় ও রাতের আধার কেটে জোনাকের আলো ছড়ায় নদী যায় দোল খেয়ে সাগরে বই দেখে যে দু চোখ জুড়ায় কত ভালোবাসি দেশটাকে কত ভালোবাসি দেশটাকে জানে সেই অন্তর জামি এই দেশ আমার প্রিয় জন্মভূমি এই মাটি আমার কত তুমি এই দেশ আমার প্রিয় জন্মভূমি এই মাটি আমার কত পুণ্য তুমি এই দেশেতে জন্ম নিয়ে এই দেশেতে জন্ম নিয়ে ধন্য হলাম ধন্য আমি এই দেশ আমার প্রিয় জন্মভূমি এই মাটি আমার কত পুণ্য তুমি এই দেশ আমার প্রিয় জন্ম কি আমার কত পুণ্য তুমি এই দেশ আমার প্রিয় জন্মভূমি এই মাটি আমার কত পুণ্য তুমি